বিশ্বটাকে অবাক করে আমার ভাইরা যুদ্ধ করে বিশ্বটাকে অবাক করে আমার ভাইরা যুদ্ধ করে বিশ্বটাকে অবাক করে আমার ভাইরা যুদ্ধ করে এনে দিল মোদের তরে একটি স্বাধীন দেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের লেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের দেশ বিশ্বটাকে অবাক করে আমার ভাইরা যুদ্ধ করে বিশ্বটাকে অবাক করে আমার ভাইরা যুদ্ধ করে এনে দিল মোদের তরে একটি স্বাধীন দেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের দেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের দেশ দিন চলে যায় রাত চলে যায় বারো মাসে হয় বছর দুঃখ জ্বালায় জীবন কাটে নেই না মোদের কেউ খবর দিন চলে যায় রাত চলে যায় বারো মাসে হয় বছর দুঃখ জ্বালায় জীবন কাটে নেই না মোদের কেউ খবর দিন চলে যায় রাত চলে যায় বারো মাসে হয় বছর দুঃখ জ্বালায় জীবন কাটে নেয় না মোদের কেউ খবর এই তো মোদের জন্মভূমি সোনার বাংলাদেশ এই তো মোদের জন্মভূমি সোনার বাংলাদেশ সর্বনাশা ওই চোরেরা মোদের করল শেষ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের দেশ বিশ্বটাকে অবাক করে আমার ভাইরা যুদ্ধ করে বিশ্বটাকে অবাক করে আমার ভাইরা যুদ্ধ করে এনে দিল মোদের তরে একটি স্বাধীন দেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের দেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের দেশ কৃষক শ্রমিক রোদে পুড়ে ঝরাই কত ঘাম লাঞ্ছিত বঞ্চিত তারা পায় না শ্রমের দাম কৃষক শ্রমিক রোদে পুড়ে ঝরাই কত ঘাম লাঞ্ছিত বঞ্চিত তারা পায় না শ্রমের দাম কৃষক শ্রমিক রোদে পুড়ে ঝরাই কত ঘাম লাঞ্ছিত বঞ্চিত তারা পায় না শ্রমের দাম স্বদেশ ছেড়ে তাই তো ওরা যাই রে ভিন্ন দেশ স্বদেশ ছেড়ে তাই তো ওরা যাই রে ভিন্ন দেশ কঠোর শ্রমে কামাই করে ঘুচাই দুঃখ ক্লেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের দেশ বিশ্বটাকে অবাক করে আমার ভাইরা যুদ্ধ করে বিশ্বটাকে অবাক করে আমার ভাইরা যুদ্ধ করে এনে দিল মোদের তরে একটি স্বাধীন দেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের দেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের দেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের লেশ দুঃখ মোদের পাইনি আজও শান্তি সুখের দেশ